بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديراً পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি বড়ই বরকত সম্পন্ন তিনি যিনি এ ফোরকান তার বান্দার উপর নাজিল করেছেন যাতে সে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয় যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের মালিক যিনি কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেননি যার সাথে রাজত্বে কেউ শরিক নেই যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন তারপর তার একটি তাকদির নির্ধারিত করে দিয়েছেন واتخذوا من دونه آلهة واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم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 তারা বলে এ ফোরকান একটি মন গড়া জিনিস যাকে এ ব্যক্তি নিজেই তৈরি করেছে এবং অপর কিছু লোক তার কাজে তাকে সাহায্য করেছে বড়ই জুলুম ও ডাহা মিথ্যায় তারা এসে পৌঁছেছে তারা আরও বলে এসব পুরাতন লোকদের লেখা জিনিস যেগুলো এ ব্যক্তি লিখে নিয়েছে এবং তা তাকে সকাল সাঁঝে শোনানো হয় হে মোহাম্মদ বল একে নাজিল করেছেন তিনি যিনি পৃথিবী ও আকাশমণ্ডলীর রহস্য জানেন আসলে তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াদ্র وقالوا ما لهذا الرسول وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه لولا أنزل إليه ملك فيكون معه نذيراً أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا তারা বলে এ কেমন রসুল যে খাবার খায় এবং হাটে বাজারে ঘুরে বেড়ায় কেন তার কাছে কোনো ফেরিস্তা পাঠানো হয়নি যে তার সাথে থাকত এবং অস্বীকারীদেরকে ধমক দিত অথবা আর কিছু না হলেও তার জন্য অন্তত কিছু ধন সম্পদ অবতীর্ণ করা হতো অথবা তার কাছে থাকত অন্তত কোনো বাগান যা থেকে সে নিশ্চিন্তে রুজি সংগ্রহ করত আর জালেমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো كيف ضربوا لك الأمثال كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا দেখো কেমন সব উদ্ভট ধরনের যুক্তি তারা তোমার সামনে খাড়া করেছে তারা এমন বিভ্রান্ত হয়েছে যে কোনো কাজের কথাই তাদের মাথায় আসছে না تبارك الذي إن شاء جعل لك خيرا إن شاء جعل لك خيرا من ذلك جنات جنات تجري من تحتها الأنهار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 তার ক্রুদ্ধ ও উত্তেজিত চিৎকার শুনতে পাবে আর যখন এরা শৃঙ্খলিত অবস্থায় তার মধ্যে একটি সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে তখন নিজেদের মৃত্যুকে ডাকতে থাকবে তখন তাদের বলা হবে আজ একটি মৃত্যুকে নয় বরং বহু মৃত্যুকে ডাকো এদের বলো এ পরিণাম ভালো অথবা সেই চিরন্তন জান্নাত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে মোত্তাকিদেরকে সেটি হবে তাদের কর্মফল এবং তাদের সফরের শেষ মঞ্জিল সেখানে তাদের প্রত্যেকটি ইচ্ছা পূর্ণ হবে তার মধ্যে তারা থাকবে চিরকাল তা প্রদান করা হবে তোমার রবের দায়িত্বের অন্তর্ভুক্ত একটি অবশ্য পালনীয় প্রতিশ্রুতি ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا আর সেদিনই তোমাদের রব তাদেরও ঘিরে আনবেন এবং তাদের উপাস্যদেরও আল্লাহকে বাদ দিয়ে আজ তারা যাদের পূজা করছে তারপর তিনি তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি আমার এ বান্দাদের গোমরা করেছিলে অথবা এরা নিজেরাই সহজ সরল সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল তারা বলবে পাক পবিত্র আপনার সত্তা আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের প্রভুরূপে গ্রহণ করার ক্ষমতাও তো আমাদের ছিল না কিন্তু আপনি এদের এবং এদের বাপ দাদাদের খুব বেশি জীবন উপকরণ দিয়েছেন এমনকি এরা শিক্ষা ভুলে গিয়েছে এবং দুর্ভাগ্য পীড়িত হয়েছে এভাবে মিথ্যা সাব্যস্ত করবে তারা তোমাদের কথাগুলোকে যা আজ তোমরা বলছো তারপর না তোমরা নিজেদের দুর্ভাগ্যকে ঠেকাতে পারবে না পারবে কোথাও থেকে সাহায্য লাভ করতে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 দলে নামিয়ে দেয়া হবে সেদিন প্রকৃত রাজত্ব হবে শুধুমাত্র দয়াময়ের এবং সেটি হবে অস্বীকারীদের জন্যে বড়ই কঠিন দিন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে হায় যদি আমি রসুলের সহযোগী হতাম হায় আমার দুর্ভাগ্য হায় যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানিনি মানুষের জন্য শয়তান বড়ই বিশ্বাসঘাত প্রমাণিত হয়েছে আর রসুল বলবে হে আমার রব আমার সম্প্রদায়ের লোকেরা এ কোরআনকে হাসি ঠাট্টার লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا هي محمد আমি তো এভাবে অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রুতে পরিণত করেছি এবং তোমার জন্যে তোমার রবি পথ দেখানোর ও সাহায্য দানের জন্য যথেষ্ট অস্বীকারীরা বলে এ ব্যক্তির কাছে সমগ্র কোরআন একই সাথে নাজিল করা হলো না কেন হ্যাঁ এমন করা হয়েছে এজন্যে যাতে আমি একে ভালোভাবে তোমার মনে গেঁথে দিতে থাকি এবং এ উদ্দেশ্যে একে একটি বিশেষ ক্রমধারা অনুযায়ী আলাদা আলাদা অংশে সাজিয়ে দিয়েছি ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا আর যখনই তারা তোমার সামনে কোনো অভিনব কথা অথবা অদ্ভুত ধরনের প্রশ্ন নিয়ে এসেছে তার সঠিক জবাব যথাসময়ে আমি তোমাকে দিয়েছি এবং সর্বোত্তম পদ্ধতিতে বক্তব্য সুস্পষ্ট করে দিয়েছি যাদেরকে উপর করে জাহান্নামের দিকে ঠেলে দেয়া হবে তাদের অবস্থান বড়ই খারাপ এবং তাদের পথ সীমাহীন ভ্রান্তিতে পরিপূর্ণ ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آيةً আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে লাগিয়েছিলাম আর তাদের বলেছিলাম যাও সেই সম্প্রদায়ের কাছে যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে শেষ পর্যন্ত তাদের আমি ধ্বংস করে দিলাম একই অবস্থা হল নোহের সম্প্রদায়েরও যখন তারা রসুলদের প্রতি মিথ্যা আরোপ করল আমি তাদের ডুবিয়ে দিলাম এবং সারা দুনিয়ার লোকদের জন্যে একটি শিক্ষণীয় বিষয় পরিণত করলাম আর এ জালেমদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি ঠিক করে রেখেছি وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كان ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا এভাবে আদ ও সামুদ এবং আসহাবুর রস ও মাঝখানে শতাব্দীগুলোর বহু লোককে ধ্বংস করে দেয়া হয়েছে তাদের প্রত্যেককে আমি পূর্বে ধ্বংসপ্রাপ্তদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছি এবং শেষ পর্যন্ত প্রত্যেককে ধ্বংস করে দিয়েছি আর সেই জনপদের উপর দিয়ে তো তারা যাতায়াত করেছে যার উপর নিকৃষ্টতম বৃষ্টি বর্ষণ করা হয়েছিল তারা কি তার অবস্থা দেখে থাকেনি কিন্তু তারা মৃত্যুর পরের জীবনের আশাই করে না তারা যখন তোমাকে দেখে তোমাকে বিদ্রুপের পাত্রে পরিণত করে বলে এ লোককে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন এ তো আমাদের পথভ্রষ্ট করে নিজেদের দেবতার থেকে সরিয়ে দিত যদি না আমরা তাদের প্রতি অটল বিশ্বাসী হয়ে থাকতাম বেশ সে সময় দূরে নয় যখন শাস্তি দেখে তারা নিজেরাই জানতে পারবে ভ্রষ্টতায় কে দূরে চলে গিয়েছিল أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم, إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا কখনো কি তুমি সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার নিজের প্রবৃত্তির কামনাকে প্রভু রূপে গ্রহণ করেছে তুমি কি এহেন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব নিতে পারো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 وكان ربك قديرا যদি আমি চাইতাম তাহলে এক একটি জনবসতিতে এক একজন ভীতি প্রদর্শনকারী পাঠাতে পারতাম কাজী হে নবী কাফেরদের কথা কখনো মেনে নিও না এবং এ কোরআন নিয়ে তাদের বিরুদ্ধে বৃহত্তম জিহাদ করো আর তিনি দুই সাগরকে মিলিত করেছেন একটি সুস্বাদু ও মিষ্টি এবং অন্যটি লোনা ও খার আর দুয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে একটি বাধা তাদের একাকার হবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে আর তিনি পানি থেকে একটি মানুষ তৈরি করেছেন আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দুটি আলাদা ধারা চালিয়েছেন তোমার রব বড়ই শক্তি সম্পন্ন ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا এক আল্লাহকে বাদ দিয়ে লোকেরা এমন সব সত্তার পূজা করছে যারা না তাদের উপকার করতে পারে না অপকার আবার অতিরিক্ত হচ্ছে এই যে কাফের নিজের রবের মোকাবেলায় প্রত্যেক বিদ্রোহীর সাহায্যকারী হয়ে আছে وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا হে মুহাম্মদ তোমাকে তো আমি শুধুমাত্র একজন সুসংবাদ দানকারী ও সতর্ককারী করে পাঠিয়েছি এদের বলে দাও এ কাজের জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না যে চায় সে তার নিজের রবের পথ অবলম্বন করুক এটি আমার প্রতিদান وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا الذي خلق السماوات والأرض وما بينهما وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا হে মুহাম্মদ ভরসা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 তাদের যদি তাদের রবের আয়াত শুনে উপদেশ দেয়া হয় তাহলে তারা তার প্রতি অন্ধ বধির হয়ে থাকে না والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ, قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما তারা প্রার্থনা করে থাকে হে আমাদের রব আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মোত্তাকিদের ইমাম এরাই নিজেদের সবরের ফল উন্নত মঞ্জিলের আকারে পাবে অভিবাদন ও সালাম সহকারে তাদের সেখানে অভ্যর্থনা করা হবে তারা সেখানে থাকবে চিরকাল কি চমৎকার সে আশ্রয় এবং সে আবাস হে মোহাম্মদ লোকদের বলো আমার রবের তোমাদের কি প্রয়োজন যদি তোমরা তাকে না ডাকো এখন যে তোমরা মিথ্যা আরোপ করেছ শীঘ্রই এমন শাস্তি পাবে যে তার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না